বিষয়গুলো আছে এর প্রত্যেকটা বিষয়ের জন্য সুনির্দিষ্ট আইন এবং কানুন বয়ান করেছেন মানব জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন মানুষের জীবনের নিরাপত্তা মালের নিরাপত্তা বংশের নিরাপত্তা এরকম বিবেক বুদ্ধির নিরাপত্তা এসব বিষয়গুলো আল্লাহ সুবাহ বিস্তারিত ভাবে আলোচনা করেছেন গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ সুবাহ যে সমস্ত আইন এবং বিধান পবিত্র কোরআন আদিল করেছেন সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মানুষের বংশ হেফাজত করার বিষয় নিয়ে আল্লাহ সুবহান যদি আমাদের তৌফিক এনায়েত করেন এটা এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহান মানব জাতির শুরু থেকেই যাতে করে বংশের হেফাজত থাকে মানুষের বংশের পরিচয় যেন এলোমেলো না হয়ে যায় এজন্য বিবাহ ব্যবস্থা বিবাহ প্রথা চালু করেছিলেন আপনারা জানেন মানব জাতির ইতিহাসের প্রথমে যে হত্যা সংঘটিত হয়েছিল তা ছিল আল্লাহ সুবহান বিবাহের একটা নিয়মকে লঙ্ঘন করার জন্য বংশের হেফাজত করা বর্তমানে আপনারা জানেন একটা বিষয় নিয়ে মাঝে মধ্যে তুফাররা একটু পরীক্ষা করে এখনো সময় হয়েছে কিনা আপনারা জানেন ইসলামের ইতিহাসে এরকম ঘটনা বহুত ঘটেছে ওসমান রাজি আল্লাহ আনহুকে মক্কার লোকেরা গ্রেফতার করে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য কি মুসলিমদের শক্তি পরীক্ষা করা প্রতিক্রিয়া কি হয় তা দেখা আল্লাহর নবী সাল আলিহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন সাহাবায়ক গ্রামদের থেকে বায়াত নিলেন যার বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন এবং বায়াত ও সিরাতে মুস্তাকিম বই আমি এটা উল্লেখ করে দিয়েছি যারা পান নাই রাস্তায় কিনতে পাবেন আল্লাহর নবী যখন বায়াত নিলেন তখন দেখা যায় চেহারা পাল্টে গেল মক্কার লোকেরা ওসমানকেও ফেরত দিল এবং সন্ধি চুক্তি করার জন্য নিজেরা প্রস্তাব পেশ করলো এমনি ভাবে বর্তমান যুগের কাফেররাও বিভিন্ন সময় পরীক্ষা করে দেখে আমরা যে এত অর্থ সম্পদ ব্যয় করলাম মানুষের ইমান নষ্ট করার জন্য নাস্তিক বানানোর জন্য কতটুকু কাজ হলো এই জন্য আপনারা জানেন মাঝে মধ্যেই নাড়াচাড়া দেওয়া হয় এক এক সময় এক একটা রূপ ধরে কোন সময় পর্দার বিধানকে বাতিল করার নাম করে কোন সময় আবার নারীদের অধিকারের নাম করে আবার কয়েকদিন আগে একটু নাড়া দিয়ে দেখল মুসলিমদের প্রতিক্রিয়া কি হয় আন্তধর্ম বিবাহ বিবাহের ক্ষেত্রে কোনো ধর্মের বাধ্যবতা থাকবে না যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে এজন্য কোনো বাধা প্রদান করা যাবে না আর সন্তান হলে কি হবে এক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট আইন আছে এটাকে পরিবর্তন করে এরা আইন তৈরি করেছিল আঠারো বছর পর্যন্ত সন্তানের কোনো ধর্ম থাকবে না আঠারো বছর পরে সে যে ধর্ম মনে চায় গ্রহণ করতে পারবে এটা একটু নাড়াচাড়া দিয়ে দেখলো কি অবস্থা যখন সারা দেশের মসজিদ থেকে প্রতিবাদ শুরু হলো এখন তারা সুর নরম করে বলল যে না এমন আইন আমরা করি নাই কিন্তু এটা মনে রাখতে হবে এ জাতীয় বিষয়গুলো কেন উত্থাপন করা হয় এদেশের মুসলিমদের ইমান তারা কতটুকু নষ্ট করতে পেরেছে তা পরীক্ষা করার জন্য আপনারা জানেন কোরআনের যে সমস্ত আইনগুলো এদের মতের সঙ্গে মিলে না সেগুলো তারা বাতিল করার চক্রান্তি লিপ্ত আছে এরা প্রথম হামলা করেছে মুসলিম জাতির ঐতিহ্য টিকে রাখার জন্য মুসলিমদের স্বকীয়তা টিকে রাখার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি প্রয়োজন তা হল আল জিহাদ ফিসাবিল্লা আল্লাহর রাস্তা জিহাদ এটাকে তারা কলঙ্কিত করার জন্য বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে বহুদিন ধরে এবং তারা অনেকটা সফল এখন মুসলিম জাতির বহু দল এরকম বের হয়েছে এহুদি খ্রিস্টানরা জেহাদের নাম শুনলে যতটা বিরক্ত না হয় মুসলিম জাতির মধ্যে অনেক দল আছে জেহাদের নাম শুনলে ওদের চেয়ে বেশি বিরক্ত হয় আপনি যান না তাবলিগে যারা তিন চিল্লা লাগিয়েছে এদেরকে জেহাদের কথা বলেন বুশের মাথায় ভাস্পত্র তিনটা ওদের মাথায় ভাস্কর সাতটা কারণ ওরা জেহাদের থেকে এত দূরে সরে গেছে এখন যদি আপনি বলেন ওদেরকে কোরআন থেকে জেহাদের আয়াতগুলো বাতিল করে দাও ওদের কোনো আপত্তি নেই এমনি ভাবে পীর সাহের মুরিদদেরকে বলেন কোরআনের থেকে জেহাদের আয়াতগুলো তুলে দিলে কেমনে হয় কেমন হয় তারা বলবে আমাদের আপত্তি নেই এরকম একটা দীর্ঘ প্রচারণা চালিয়ে এটার সূচনা হয়েছিল ইংরেজ শাসন আমল থেকে গোলাম কাজ এনেদের মাধ্যমে আপনারা জানেন এই দেশে যখন ইংরেজরা বিভিন্নভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার কৌশল আটেছিল এ সময় একদল মর্দে মমিন ওলামায় রব্বানি তারা জেহাদের ডাক দিলেন এবং ভারতবর্ষকে দারুল হরফ ঘোষণা করেছিলেন এবং এই ফতুয়ায় সারা সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাউদৌ করে জ্বলে উঠে এ সময় জেহাদের ডাক দেওয়া হলো ইংরেজরা জেহাদের মোকাবেলা করবে কি করে এটার জন্য তারা একদল মৌলবী তালাশ করল এবং সর্বপ্রথম যেই মৌলবী সাহকে এই জন্য হাত করেছিল তার নাম ছিল গোলাম মাহমুদ কাদিয়ানি এই কাদিয়ানি প্রথম ব্যক্তি যে জেহাদের বিরুদ্ধে বক্তব্য দেয় সে একটা কবিতা বয়ান করলো তার উপরে নাকি উর্দুতে নাজির হয়েছে জেহাদকে নাম ছোড় দো আয় ভাইও ইসলাম মে হারাম হয় কতল তাল জেহাদের নাম ত্যাগ করো হে ভাই ইসলামে নিষিদ্ধ হারাম জেহাদ এবং মারামারি এখনো দেখবেন এদেশে বহু মানুষ আছে এরকম যারা বলে ইসলামে তলোয়ারের কোনো স্থান নেই ইসলামে মারামারি নেই ইসলাম শান্তির ধর্ম আল্লাহর নবী মারামারি করেন নাই এ কথাগুলো বলে একদল এহুদি খ্রিস্টান এবং নাস্তিকদের খুশি করতে অথচ আল্লাহ রাসুল সাল্লাহাম কি বলেছেন জেনে রাখো নিশ্চয় জান্নাত তলোয়ারের ছায়া তোলে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইন্নি বহিস্তুবিল আনা নবীল মালহামা আমি যুদ্ধের নবী এরকম ভাবে কোরআনের সুরাই তওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ সুবহান বলছেন নিশ্চয় আল্লাহ সুবহান মমিনদের থেকে তাদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন বেআন্না রাহমুল জান্না জান্নাতের বিনিময়ে তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে ফাইয়াতুলুনা ওয়ায়ুক্তালুনা তারা মারে এবং মরে মারামারি আছে কিনা সুরায় সফ এর চার নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সুবাহান ওই লোকদেরকে ভালোবাসেন ওই লোকদের পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে যেন তারা সিজা গলানো প্রাচীর এরকম অসংখ্য আয়াত আল্লাহ সুবহান নাজিল করলেন এরপরে আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম তার নবুয়াতি জীবনের তেইশ বছরে সাতাইশটা যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এরপরেও দেখবেন একদল মুসলমান তারা ইসলামের নামে কাজও করে দাওয়াতের কাজও করে এরা বলে ইসলামে কোনো মারামারি নেই এটা পরিষ্কার মনে রাখতে হবে ইসলামে জেহাদে হুকুম কেন দিলেন ইসলাম প্রথমে দাওয়াত দেয় আসো শান্তির পথে আসো একজন রোগীকে প্রথমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ট্যাবলেট দেওয়া হয় ক্যাপসুল দেওয়া হয় এগুলোতে কাজ হলে আর অপারেশন করার প্রয়োজন নেই কিন্তু যদি পরীক্ষা করে দেখা যায় লোকটার ক্যান্সার হয়ে গেছে এই অঙ্গটা কেটে না ফেললে বাকি অংশগুলো নষ্ট করে ফেলবে তখন ডাক্তার পরামর্শ দেয় এটা কাটতে হবে রোগীকে বলা হয় টাকা লাগবে পাঁচ লাখ টাকা রোগী গ্রামে গিয়ে তার জমি বিক্রি করে গরু বিক্রি করে টাকা নিয়ে আসে ডাক্তারকে টাকা দেয় ডাক্তার রোগীটাকে অপারেশন রুমে নিয়ে গেল দরজা বন্ধ করে রোগীর একটা অংশ কেটে ফেলল দুনিয়ার কোন বিবেকবান মানুষ আজ পর্যন্ত আপত্তি করে নাই ডাক্তার কেন তার রুমের ভিতরে দরজা বন্ধ করে একটা লোকের অঙ্গহানি করছে একটা পা কেটে ফেললো একটা হাত কেটে ফেললো এত বড় অন্যায় এবং জুলুম কেন করলো খোঁজ রুগীও আপত্তি করে না কেন করে না সকলেই জানে এই ক্যান্সার যুক্ত অংশ যদি কাটা না হয় তাহলে বাকি ভালো অংশগুলোকেও নষ্ট করে ফেলবে অন্য অংশকে টিকে রাখার জন্য অন্য অংশকে ভালো রাখার জন্য এই অংশ কাটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক এরকম ভাবে ইসলামেও আল্লাহ সুবাহ অনেক ঔষধ দিয়েছেন মানুষকে ভালো করার জন্য যখন কোন রকম ঔষধ কাজে না আসে এবারে চূড়ান্ত হুকুম হচ্ছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো ওরা ক্যান্সার হয়ে গেছে এই দুনিয়াটা হচ্ছে একটা অপারেশন রুমের মতো এইখানেও যদি কোনো ক্যান্সার ধরা পড়ে সেই ক্যান্সার যে হোক না কেন সে হোক না বুশ হোক ওবামা অথবা বুশের বাবা বুস যেই হোক না কেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করো ওদেরকে হত্যা করো কতল করো ওদেরকে দুনিয়া থেকে বিদায় করো নতুবা দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এটার নাম জিহাদ আজকে মুসলিম জাতির অন্তর থেকে জেহাদকে ভুলিয়ে দেওয়া হয়েছে মসজিদগুলোর মেম্বার থেকে জেহাদের বয়ান বন্ধ হয়ে গেছে কারণ বুশ বাবারা শিখিয়ে গেছে ইসলামের জঙ্গিবাদ নেই কোরআনের পরিষ্কার আয়াত আছে আল্লাহ বলছেন তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো শক্তি অর্জন করো এই শক্তিগুলো আধ্যাত্মিক শক্তির নাম না নফসের শক্তি না আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম মসজিদ নবীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করলেন আলা ইন্নাল কুয়াতার রামি আলা ইন্নাল কুয়াতার রামি আলা ইন্নাল কুয়াতার রামি জেনে রাখো শক্তি হচ্ছে নিক্ষেপ করা শক্তি হচ্ছে নিক্ষেপ করা শক্তি হচ্ছে নিক্ষেপ করা কি নিক্ষেপ করা তাও বলেন নাই কারণ ওই সময় তো তীর বর্ষা নিক্ষেপ করার প্রচলন ছিল আল্লাহর নবী বলতেই পারতেন তীর নিক্ষেপ করা বর্ষা নিক্ষেপ করা এটা বলেন নাই কারণ হচ্ছে এই আল্লাহ সুবহান জানেন কেয়ামত পর্যন্ত শুধু তীর আর বর্ষা নিক্ষেপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না নিক্ষেপ করার মধ্যে আসবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নিক্ষেপ করার মধ্যে আসবে বোমা নিক্ষেপ করা এই সবগুলো যাতে অন্তর্ভুক্ত হতে পারে সেজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ইন্নাল কুয়াতার রানী জেনে রাখো সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা শিখ আজকে সেটা মুসলিম জাতির অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এক একটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এখনো ইসলামের এই বংশ হেফাজত করার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিয়ে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার করে বলেছেন ওহে যুবকেরা তোমাদের যাদের বিয়ে করার মতো ক্ষমতা আছে অর্থ সম্পদ আছে সেজন্য অবশ্যই বিয়ে করে নেয় কেন ফাইন্নাহু বিয়ের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত হয় চোখের দৃষ্টি হেফাজত হয় আর যার বিয়ে করার মতো সামর্থ্য নেই আলাইহি বিশ্রম সে যেন লাগাতার রোজা রাখে সিয়াম পালন করে এরকম ভাবে আল্লাহ সুহান কোরআনে বলেছেন তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করো একজন দুজন তিনজন চারজন পর্যন্ত বিয়ে করতে পারো আর যদি এদের তোমরা পোষাতে না পারো সামর্থ্য না থাকে অথবা তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একজন করো শুরুই করেছেন দুজন দিয়ে না পারলে একজন করো এটা এজন্য মানুষ যাতে করে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে বিয়ের মাধ্যমে মানুষের বংশের হেফাজত হয় এই জন্য আল্লাহ তাহালা এই বংশের হেফাজত করার জন্য বংশ পরিচয় সংরক্ষণ করার জন্য জেনার বিচারকে হারাম করে দিয়েছেন কোরআনের তোমরা ব্যবিচারের ধারে কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল এবং মন্দ কাজ এটা খারাপ পথ এটাকে বর্জন কর এমনি ভাবে আল্লাহ সুবাহ শুধু জেনা করা হারাম ঘোষণা করে ক্ষান্ত করেন নাই এরপরে এর বিচারের ব্যবস্থাও করেছেন যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আল্লাহ সুবাহান কোরআনের সুরায় নূরের দুই নম্বর হাতে বলছেন ব্যবিচারী নি আর ব্যবিচারী যেই হোক না কেন পুরুষ হোক বা নারী হোক তোমরা ওদেরকে একশো জালদা একশো দৌড়া মারো আল্লাহর দিনের ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে যেন তোমাদের মধ্যে কোনো মায়া মমতা যেন কাজ না করে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যেন কোন রকমের দুর্বলতা সৃষ্টি না হয় আল্লাহ বলছেন ইনকুম তুম আখের যদি তোমরা সত্যি আল্লাহতে এবং আল্লাহর পরকালে বিশ্বাস করো আর এই শাস্তি যে দিবে এটা কোনো গোপনে না বরং প্রকাশ্যে দিবে যাতে করে মমিনরা দেখতে পায় এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে আর যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বোখারিতে বর্ণিত আছে আনিম আব্বাস উমার আবনে খত্তাব আনহু ওয়া জালিসুন আলা আনহু আল্লাহর কাছে বসেছিলেন এ সময় তিনি বললেন ان الله قد بعث محمدا بالحق وانزل عليه الكتاب فكان مما انزل عليه آيات الرجم ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিতাব নাজিল করেছেন এবং সত্য বিধান দান করেছেন এবং আল্লাহ তালা যে বিধান নাজিল করেছেন তার মধ্যে একটা আয়াত ছিল রজম সম্পর্কে আইনা আইনা ওয়াইনা হাওয়া আকালনা হা আমরা এটা পড়েছি মুখস্থ করেছি বুঝেছি আমরা এইটাকে বিধানটাকে আমরা নিজেরা বাস্তবায়ন করেছি আল্লাহ রাসুল সাল্লাম বাস্তবায়ন করেছেন অর্থাৎ নিয়ে যদি বিবাহিত হয় অর্থাৎ বিবাহিত পুরুষ বা নারী যে হোক এদেরকে পাথর ছুড়ে হত্যা করা এরপরে বললেন আমি ভয় করছি যদি সময় অনেক লম্বা হয়ে যায় তার মানে দীর্ঘদিন পরে কেয়ামতের আগে এমন একটা সময় আসতে পারে মা নাজিদুয়ার রজমা ফি কিতাবিল্লাহি আমরা তো রজম কোরআনে পাচ্ছি না পাথর ছুড়ে হত্যা করা কোরআনের মধ্যে তো এখন নাই এটা এখন বলা হচ্ছে বাংলাদেশেও আছে আহলে কোরআন নামে একটা ফেরকা যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন কোরআন মানে এরা হাদিসকে অস্বীকার করে বিভিন্ন কারণে এরা বাড্ডাতে একটা গ্রুপ আছে এবং ঢাকায় ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে কারণ এদের কথাগুলো শুনলে অনেকে বিভ্রান্ত হয় কথাগুলো সত্য কথা বলে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর তাতে বলেছেন অফাসাল্লা কুল্লা সাইন তাফসিলা কেতাব ও হেকমতের তালিম দেওয়া তালিম দেওয়া শিক্ষা দেওয়া এখন আল্লাহর রাসুল সাল্লাম যে শিক্ষা দিলেন এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোরআনের তালিমের কি প্রয়োজন ছিল আল্লাহ তালা পারতেন সোজা একটা কোরআন দিয়ে দিতে তোমরা পড়ে নাও আল্লাহ তালা রাসুল কেন দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য আর আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেগুলোই হাদিস এটা ভিন্ন কথা হাদিসের মধ্যে অনেক হাদিস জাল ঢুকেছে মানুষ তৈরি করেছে যখনই ইসলামে বিভিন্ন দল তৈরি হয়েছে তখনই মানুষেরা নিজেদের দলকে টিকে রাখার জন্য নিজেদের দলকে সমর্থন করার জন্য একদল লোকেরা আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করেছে অনেকে বলে হাদিস মিথ্যা হয় কি করে হাদিস মিথ্যা না নবীর নামে মিথ্যা তৈরি করে হাদিস নাম দেওয়া হয়েছে যেমন আপনারা শুনেন এই দেশের অনেক আলেমেরা এই সেকুলার মুসলিমদের খুশি করার জন্য অথবা নাস্তিকদের খুশি করার জন্য বলে কি হব্বুল ওয়াতনিমিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ এটা আপনারা শুনেছেন আল হাদিস আমি বলি জাল হাদিস এটা কি জাল হাদিস ভুয়া হাদিস হাদিসের কোন সহি কিতাবে নেই একদল নাস্তিক মোর্তাদেরা আল্লাহর নবীর নামে তৈরি করে দিয়েছে মমিনদের আবার দেশ আছে নাকি মমিনদের পুরা দুনিয়াটাই মমিনদের আপনারা যারা পুরাতন লোক আছেন বুড়া তারা জানেন আগে কবি একবারের গান মুসলিম যুবকেরা গান গাইতো চীন আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম অতন হে সারে দুনিয়া হামারা সারা জাহা হামারা এটা মুসলিমদের কথা সব আমাদের পুরা বিশ্বটা আমাদের কিসের একটা সামান্য ভূখণ্ড এই ভূখণ্ডকে আল্লাহ নবী তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন মানুষ মারামারি করে যুদ্ধ করে করে এক একটা দেশ তৈরি করে ফেলেছে কিন্তু মৌলবী সাহেবরা থেমে নাই হব্বুল অতন ইমান আরো হাদিস শুনেন আমাদের দেশে একটা হাদিস ব্যাপক শোনা যায় চীন দেশে গিয়ে হলো তোমরা বিদ্যা অর্জন করো এলেম অর্জন করার গুরুত্ব হাদিস কোরআনে আছে এটা সত্য কোরআনের বহু আয়াত আছে বরং কোরআনের প্রথম আয়াতটাই তো হচ্ছে করা পড়ো কাজী এলমে দিন অর্জন করা জ্ঞান অর্জন করা এটার জন্য ইসলাম অবশ্যই উদ্বুদ্ধ করে কিন্তু সেজন্য একটা হাদিস জাল তৈরি করতে হবে এটা কেন তৈরি করেছে জানেন চীন দেশে গিয়ে তোমরা এলেম অর্জন করো চীন দেশে কি এলমে দিন আছে আছে কি কারিগরি বিদ্যা তার মানে হচ্ছে যে আল্লাহ নবী কয়েকদিন পর বলবে যে এলমে দিন অর্জন করাচ্ছে কারিগরি বিদ্যা অর্জন করার গুরুত্ব বেশি এগুলো চক্রান্ত এরকম আরো অনেক হাদিস মাল্লাই সালাহ শাইখুন ফাশাইখু শয়তান পীর বানাইলো যার কোন পীর নাই তার পীর শয়তান জাল হাদিস ভুয়া হাদিস আল্লাহ নবীর নামে তৈরি করা হাদিস আরো হাদিস আছে যে ব্যক্তি কোন বুজুর্গ লোকের চেহারার দিকে চাইলো তার জীবনের সব গুণামা হয়ে যাবে ভুয়া হাদিস এরকম ভাবে খাওয়ার আগে লবণ খাও খাওয়ার পরে লবণ খাও হাদিস দল হাদিস এরকম বহু হাদিস তৈরি করেছে মানুষেরা আরো শুনবেন আল্লাহ নবীর মোহাব্বতের নামে তৈরি করেছে হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না লাউলা আকা মা খালাক্তুর আফলাক আরবি বানাইলো এরপর উর্দুতে ভার্সিতে বানাইলো মোহাম্মদ রা পায়দা না করতে জমিন ও আসেমা পায়দা না করতে এরপর আরো তৈরি করলো যেটা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব কয়েকজনকে বয়ান দিয়েছেন আল্লাহর নবীকে সৃষ্টি করে ময়ূরকার রাখলেন জিব্রাইলকে ফাতেমা বললেন চাচাজি চাচা কেন বলল এটা নিয়ে আপত্তি ছিল জিব্রাহিলের তো জিব্রাহিল বললেন যে আল্লাহ নবীকে জিব্রাইল নালিশ করলেন আল্লাহ নবী বললেন যে তুমি সৃষ্টি কি দেখছো দেখছো একটা নূর সত্তর হাজার বছর পর্যন্ত উদয় হয়ে থাকে আবার সত্তর হাজার ডুবে থাকে এইরকম সত্তর হাজার বার আমি দেখেছি তো আল্লাহ রসুল বলেন এখন কি ওটা আছে কয় না আমার কপাল দিয়ে তাকাও দেখে হ্যাঁ ওই তারকাই আছে ও তাহলে তো ঠিকই ফাতেমা চাচা বলে ঠিকই বলেছে এই চাচার জ্যাঠা এইগুলো কি আরবিতে আছে তাহলে জিবরের মানে বাংলায় বলছিল চাচা নাকি ফাতেমা বাংলা চাচা বলেছিল এই জাতীয় ক্ষতি আজকে আমাদের মাথার উপরে বসে আছে এই জাতির কত দুর্ভাগ্য এই জাল হাদিস গুলোকে তৈরি করে করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আকিদা নষ্ট করা হচ্ছে আমাদের মনে একটা আল্লাহ রসুল সেটাই বলছেন তো বলছিলাম যে বিষয়টা আহলে কোরআন নামে একদল লোক আছে যারা এই সুযোগটা নিয়েছে তারা বলে দেখো হাদিস জাল হাদিস আছে আরে বেটা জাল হাদিস থাকলেও আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে এমন লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন যে যারা জাল হাদিস তৈরি করলো যারা তাদেরকে ধরার জন্য জাল বিছিয়ে দিয়েছে ওই জালে সব জাল হাদিস গুলো ধরা পড়ে গেছে সহি হাদিস গুলো সবগুলো স্পষ্ট হয়ে গেছে আল্লাহ রাসুল সাল আলহি এটা পরিষ্কার করে দিয়েছেন এমন একদল মানুষ হবে যারা বলবে আলাইকুম বেহাজাল কিতাব তোমরা এই কিতাব কোরআনকে আমার সামনে পেশ করো হাদিসে এই সমস্ত লোকদের কিছু লক্ষণও বলেছেন মুক্তা কিউ না আলা তিহি এরা এদের সেই চেয়ারে বসে থাকবে হেলান দিয়ে এরপরে বলবে এই কিতাবটাই তো যথেষ্ট কোরআন যথেষ্ট কোরআনের মধ্যে যা আছে তাই মানবো যা নাই তা মানবো না কি সুন্দর কথা এতে বুঝে গেল এই জাতীয় কথা যারা বলবে তারা সাধারণত দুনিয়ার বিলাসিতার মধ্যে থাকবে তারা হেরান দিয়ে থাকবে এবং তারা বিভিন্ন অন্যায় কাজ জড়িত থাকবে এই লোকগুলো এবার বলবে আমরা কোরআনে যা পাবো তা মানবো আর কোরআনে যা নাই তা মানবো না আহলে কোরআন নামে এক ফেরকা আছে যারা এই কাজটা এখন শুরু করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অমর খত্তাবাদ বলছেন এমন একটা সময় আসবে মা নাজিদুর রজমা ফি কিতাবিল্লা আমরা তো রজমের আয়াত পাথর ছুরি হত্যা করা আয়াত কোরআনে এখন দেখতে পাচ্ছি না বলছেন অতবার তারা আল্লাহর একটা ফরজ বিধানকে বাতিল করে দেওয়ার কারণে তারা গুমরা হয়ে যাবে রাজা রাজামাফি কিতাবিল্লাহ হাক্কুন আলামান জানাইদা আহসান আমিনার রেজাল নেশা জেনে রাখো রজম অর্থাৎ পাথর ছুড়ে হত্যা করা এটা আল্লাহর কোরআনে ছিল এবং আল্লাহর রাসুল এটা বাস্তবায়ন করেছেন আল্লাহর রাসুলের মৃত্যুর পরে আমরা বাস্তবায়ন করেছি যখন কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত মেয়ে লোক জেনার বিচারে লিপ্ত হবে ইদা কামাতিল বাইনাতু এবং তা প্রমাণ দ্বারা প্রমাণিত হবে তখন তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে এমনি ভাবে এটা আছে বোকার হিসেবে হাদিস ভিতরে আছে অন্য কিতাবও আছে এমনি ভাবে ইসলামে বংশের হেফাজত করার জন্য আল্লাহ সুবাহ যেভাবে জেনার বিচারকে হারাম করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ পর্দার বিধান দিয়েছেন অর্থাৎ জেনার বিচার যেরকম হারাম এই জেনার বিচারের জন্য উদ্বুদ্ধ করতে পারে এমন জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন যেমন একটা হচ্ছে বেপর্দায় চলা আল্লাহ সুবাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন যাতে করে মানুষ অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ না হয় কোরআনের সুরে আহজাবের উনষাট নম্বর তালা তারা বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন জালাবিবিহিন্না তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ ঝুলিয়ে দেয় জিলবাব মানে যা পুরা শরীরকে ঢেকে দেয় এরকম যেন পর্দা তারা করে এটা কি জন্য এর মাধ্যমে তাদেরকে চিনা যাবে এরা পর্দানাসীন মহিলা এরা সম্ভ্রান্ত নারী ফালায়ুজাইনা এরপরে এদেরকে আর কেউ উত্তপ্ত করতে পারবে না আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন ফালাইনা এই পর্দার বিধান যদি বাস্তবায়ন করা হয় পর্দার হুকুম যদি কার্যকর করা হয় তাহলে সেই সমাজে আর নারী নির্যাতন থাকবে না নারীদেরকে কেউ কষ্ট দিতে পারবে না উত্তপ্ত করবে না ইফটিজিং চলবে না এরপরে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে সুরায় হাজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলছেন মেয়ে লোকেরা তোমরা তোমাদের গৃহ অবস্থান করবে তোমরা সেই জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না বলা তাবার রজনা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না তাবার রুজাল জাহিলিয়াতিল উলা সেই প্রথম যুগের জাহিলি যুগের মেয়েদের মতো আল্লাহ সুবাহ এখানে পরিষ্কার বলে দিয়েছেন মেয়ে লোকরা ঘরে অবস্থান করবে এটা মেয়ে লোকদের জন্য আল্লাহ সুবাহ তাদের কর্মস্থল নির্ধারণ করে দিলেন ওরা ঘরে অবস্থান করবে এটা অধিকারকে হরণ করা হয় নাই বর্তমানে শিখানো হয় ইসলাম পর্দার বিধান দিয়ে নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে দিয়েছে না বরং এটা দায়িত্বের সাথে সম্পৃক্ত আল্লাহ সুবাহান নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে মেয়ে লোকদেরকে সৃষ্টি করেছেন তারা সন্তান ধারণ করবে পুরুষকে এই ক্ষমতা দান করা হয় নাই আর পুরুষকে ক্ষমতা দিয়েছে মাঠে ঘাটে কাজ করার জন্য নারীদের শরীরকে সেরকম তৈরি করা হয় নাই এখন এটা দুর্ভাগ্য নারীদের অধিকারের নামে এমন অধিকার দিয়েছে আপনারা জানেন শহরে যখন এখন ছাদ ঢালাই হয় তখন এই যে আপনার বোঝাগুলো বহন করে কারা মেয়ে লোকেরা অধিকার কোথায় নিয়ে গেছে ইসলাম এদেরকে বলেছিল তোমরা ঘরে থাকবে পুরুষেরা কাজ করবে পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে মেয়ে লোকদেরকে ব্যবস্থা করে দিবে ওরা বসে বসে ঘরে বসে কাজ করবে সমান অধিকার যদি করতে চাও তাহলে ঠিক আছে সন্তান ধারণ করার ক্ষেত্রেও সমান অধিকার হবে একটা সন্তান পুরুষ নেবে একটা সন্তান মেয়ে লোক নেবে এটা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করা সম্ভব নয় এরপরে যেটা বলতে যাচ্ছি আল্লাহ সুবাহ মানুষের বংশের হেফাজত করার জন্য কি কি বিধান দিয়েছেন আমরা আজকে সে বিষয়গুলো আলোচনা করছিলাম আল্লাহ সুবাহ নারী এবং পুরুষ সকলকে হুকুম করেছেন চক্ষু হেফাজত করার জন্য কোরআনের ভিতরে আল্লাহ সুবাহ পরিষ্কার বলছেন কুল্লিল মিনা আপনি মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আজকা এটাই হচ্ছে তাদের জন্য পবিত্র বিষয় এবং এটা অধিক পবিত্র বিষয় তাদের জন্য কবির এরপর আল্লাহ রাব্বুল আলমিন নারীদের জন্য স্বতন্ত্রভাবে বলছেন আপনি মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে ওয়া আফাজনা ফুরুজ না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ সুবাহ হুকুম করেছেন যেরা যেন এদের সৌন্দর্যকে প্রকাশ না করে এখন দেখবেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে মেয়ে লোকেরা কি করে মাথায় কাপড় নেই এরপরে শরীরে কাপড় থাকে না আর এখন এক প্রকারের জামা তৈরি করা শুরু হয়েছে মশারি দিয়ে দেখবে মশারির মতো পুরা খোলা থাকে আর অপরদিকে পুরুষেরা মাশাল্লাহ পায়ে জুতা পরে কিরকম তার জানা শু পরে পা ঢাকা মুজা পরে প্যান্ট পরে শার্ট পরে এরপরে আবার কোট পরে এরপরে আবার টাই দিয়ে আটকায় মাথায় ক্যাপ পরে অর্থাৎ মেয়ে লোকদের যে পর্দা করার বিধান ছিল এটা পুরুষরা নিয়ে গেছে আর পুরুষদের যেটা খোলামেলা চলা যায় ছিল সেটা মেয়ে লোকরা নিয়ে গেছে এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে আগের যুগে আপনারা যারা বুড়া তারা দেখতে পেয়েছেন রিক্সায় আগে মেয়ে লোকেরা উঠলে পরে পর্দা দিয়ে ঢেকে নিত আর এখন বাপ তার মেয়েকে মিনি স্কার্ট পড়ায় রিক্সায় নিয়ে যায় নিচের থেকে আবার উঠতে থাকে আর ছেলেরা দুই পাশ থেকে দেখে হাত তাড়ি দিতে থাকে লজ্জার স্থানকে পর্যন্ত হেফাজত করা হচ্ছে না এখন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে স্পষ্ট বিধান দিয়েছেন অকুল্লিল আপনি মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে ওই আফাজনা ফুরু জাহুন্না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের জিনাত তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ইল্লা মা জহরা মিনহা তবে হ্যাঁ লেবাস পোশাক পরার পরেও যে অংশটা বের হয়ে যায় এটার জন্য আল্লাহ তাদের পাকড়াও করবেন না সুরায় নূরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত এমনিভাবে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পর পুরুষের সঙ্গে মিষ্টি কথা সুন্দর আওয়াজে কথা বলতেও নিষেধ করেছেন কোরআনের সুরায় আহজাবের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া নিসা নবী আল্লাহ রাব্বুল আলম বলছেন হে নবীর স্ত্রীগণ তোমরা তো অন্য নারীদের মতো নাও তোমরা জেনে রাখো তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাহবান আবিল কৌলে তোমরা কথার মধ্যে নম্রতা অবলম্বন করো না অর্থাৎ কোমল কণ্ঠে সুমিষ্ট ভাষায় পর পুরুষের সঙ্গে কথা বলো না এতে সমস্যা হবে কি আল্লাহ আল্লাহ তারা বলছেন ফাইয়াতমা আল্লাদি ফি কলবিহি মারাদন তাহলে যাদের অন্তরে রোগ আছে একদল পুরুষ আছে নারীদের কণ্ঠ শুনলে গলে যায় আল্লাহ তারা বলছেন ফাইয়াতমা আল্লাহ কলবিহি মারাদুন যে সমস্ত পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে এই লোকগুলো তোমার তোমাকে নিয়ে আশা করতে থাকবে প্রলুব্ধ প্রলুব্ধ হবে অকুল্লা কলাম্মা আরুফা তবে তোমার ন্যায়সঙ্গত কথা বলবে ভালো কথা বলো তাতে আপত্তি নেই কিন্তু কথা বলার ক্ষেত্রে একেবারে কোমলীয় কণ্ঠে সুন্দর সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় করে কথা বলা এটাও আল্লাহ নিষেধ করেছেন এমনি ভাবে আল্লাহ সুবাহ আরো হুকুম করেছেন কারো ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি নেওয়ার জন্য কোরআনের সুরায় নূরের সাতাইশ নম্বর আয় আল্লাহ তারা বলছেন তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না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 অর্থাৎ অধীনস্থ দাস দাসী বান্দি এবং তোমরা তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন অবশ্যই তিন সময়ে অনুমতি গ্রহণ করে নিজের মায়ের কাছেও প্রবেশ করতে তিন সময় অনুমতি প্রয়োজন হবে একটা হচ্ছে ফজরের সালাতের পূর্বে দ্বিতীয় হচ্ছে দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রামতে গেল সাধারণত পোশাক এলোমলো থাকে এবং এশার সালাতের পর এই তিনটি সময় তোমাদের জন্য গোপনীয়তার সময় এই তিন সময়ের পর অন্য কোনো সময়ে বিনা অনুমতিতে আসলে তোমাদের এবং তোমার তাদের কোনো দোষ নেই তিন সময় ছাড়া কেন অনুমতি প্রয়োজন নেই এত সতর্কতা আল্লাহ তারা দিয়েছেন যাতে করে মানুষের বংশ হেফাজত থাকে উল্টাপাল্টা মেলামেশা করলে একজনার ঘরে আরেকজনের পানি ঢুকে যাবে এতে সন্তান এলোমালো হয়ে যাবে এরপরে শুধু এ পর্যন্তই না আল্লাহ সুবাহ তালাকের ক্ষেত্রে কেউ কার স্ত্রী তালাক দিল অন্য জায়গায় বিয়ে বস্তর ইজ্জাত পালন করতে হবে স্বামী মরে গেল অন্য জায়গায় বিয়ে বসতে হলে ইদ্যাত পালন করতে হবে এটাও ফরজ করে দিয়েছেন কারণ হচ্ছে এই স্বামী তালাক দিল সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে বিয়ে বসলো সে স্ত্রী সহবাস করলো সন্তান জন্ম হলো এই সন্তান কি বর্তমান স্বামীর না আগের স্বামীর পানির এটা বলা যাচ্ছে না এই জন্য বংশের হেফাজত থাকা জরুরি আল্লাহ সুবাহ সেজন্য কোরআনে পরিষ্কার বিধান দিয়েছেন আল্লাহ তালা বলছেন তালাক দিলে পরে সেখানে ইদ্যা পালন করতে পাই ওয়াইজা তাল্লাকুমুন্নিসা আফা বালাগনা জালাহুন্না যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে অথবা তারা তাদের ইদ্যাত পৌঁছে যাবে তারপরে ফামসিকু হুন্নাবি মা আরুফিন অসারিহ হুন্নাবি মা আরুফ এরপরে তালাকের বিষয়টা আল্লাহ তারা আলোচনা করেছেন এরকমভাবে সুরায় আল বাকারা দুশো বত্রিশ হাতেও তালাকের বিষয়টা আলোচনা করা হয়েছে এরকম ভাবে সুরায় বাকার দুশো ছত্রিশ নম্বর হাতে বলা আছে সুরায় তালাকের এক নম্বর আয়তে বলা আছে এই মেয়ে লোকদের কিভাবে তালাক দিতে হবে তালাক দেওয়ার পরে ইজ্জত পালন করতে হবে স্বামী মারা গেলে ইজ্জত পালন করতে হবে এই সবগুলো আল্লাহ সুবাহান তালা স্পষ্ট করে বয়ান করেছেন যাতে করে মানুষের বংশ হেফাজত থাকে একজনের খেতে আর একজনের পানি না দেয় একজনের পানির ভিতরে আরেকজনের পানিকে মিশে না যায় এই জন্য আল্লাহ সুবাহান বংশ হেফাজত করার জন্যই বিধান দিয়েছেন সুতরাং বংশ হেফাজত করা বংশের সঙ্গে মানুষের দিন হেফাজত করা আরো জরুরি এই জন্য আল্লাহ রাবুল আলমিন বিবাহের বিধান দিয়েছেন যেখানে স্বামীর পরিচয় থাকবে সন্তানের বাবার পরিচয় থাকবে মায়ের পরিচয় থাকবে দাদার পরিচয় থাকবে এটা একটা আল্লাহর ফরজ বিধান এটাকে বাতিল করতে যারা চায় বা যারা বাতিল করবে এরা যদি না বুঝে করে থাকে তবা করতে হবে আর বুঝে শুনে করলে ইমান চলে গেছে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে আর ইসলাম যদি গ্রহণ না করে তাহলে এদের জন্য ইসলামী হুকুমত থাকলে শাস্তি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান দিন ফাকতুলুহু যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে ফেলে তাকে তোমরা কতল করে ফেলো এরপরে আর একটা বিষয় আল্লাহর বিধানের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলেছিলাম মান মর্যাদা মানুষের আত্মমর্যাদা একটা মূল্য আছে মানুষের একজন মানুষ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুরা বানী ইসরায়েলের সত্তর নম্বর হাতে বলেছেন অলাকাদ কার্রাম না বানি আদম আমি বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি এরকম সুরায় তিনের চার নাম্বারাতে বলছেন আল্লাহ তালা লাকাদ হলাক নাল ইনসান আফি আহসান তাকভিন আমি মানব জাতিকে মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠন দিয়ে সর্বোত্তম গঠন দিয়ে এই মানুষ যাতে করে তার মর্যাদা হেফাজত করতে পারে এই জন্য কেউ যদি কারো উপরে জেনা বিবেচার অপবাদ দেয় অমুকে জেনা করেছে এরকম মিথ্যে অপবাদ দেয় আল্লাহ তারা বলেছেন আগে চারজন সাক্ষী হাজির করো চারজন সাক্ষী হাজির করতে না পারলে আল্লাহর বিধান আছে যে এরকম ভাবে বলবে তাকে আশিটা দৌড়া মারতে হবে ব্যত্রাঘাত করতে হবে সুরায় নূরের চার নাম্বার পাঁচ নাম্বার বলা হচ্ছে যারা সব চরিত্র নারীদের প্রতি অপবাদ দেয় মিথ্যা অপবাদ দিল সুম্মালামিয়া তু বিহার বা অতবার চারজন সাক্ষী উপস্থিত করতে পারল না ফাজিলে দুহুম সামানি না জালদাতান তাহলে তোমরা তাদেরকে আশিটা ব্যত্রাঘাত করো ওয়ালা তাকবালুল আহম শাহাদাতান আবাদা এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না যে এরকম মিথ্যা অপবাদ দিল কারো উপরে এ সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা বলছেন ফাসে কোন এ লোকগুলো হচ্ছে ফাসেক তবে যারা এরপরে তবা করবে এবং নিজেরা সংশোধন হয়ে যাবে গফুর রাহিম আল্লাহ তালা নিশ্চয় দয়াল এবং ক্ষমাসীন এরকম ভাবে সুরায় নূরের এগারো থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন এই অপবাদের বিষয়গুলো নাজিল করেছেন কেউ যদি কারো উপর মিথ্যা অপবাদ দেয় তোহমাত লাগায় আল্লাহ তালা শাস্তির বিধান রেখেছেন সুরায় নূরের এগারো থেকে তেরো নম্বর এত বিষয়গুলো আছে এমনিভাবে সুরায় নূরের তেইশ তো বলা হচ্ছে নিশ্চয়ই যারা সরল সরলমনা মমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে আল্লাহ তারা বলছেন লোয়াইনুফিদ দুনিয়াওয়ালা আখেরা তারা দুনিয়া এবং আখেরাতে অভিশপ্ত হবে ওয়ালাহম আদাব আজিম এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি কঠিন শাস্তি তাদের শাস্তির উপযুক্ত হবে তারা এমনিভাবে মানুষের মান মর্যাদা হেফাজত করার জন্য এর বিপরীতে গিবাদ করা পরে দোষচর্চা করাকে হারাম করে দিয়েছেন এটা আমাদের মনে রাখতে হবে আমাদের এখন বর্তমান যে চরিত্র তা হচ্ছে তিনজন লোক যদি একাত্রে কারো কাছে যায় বা দুইজন এক জায়গায় যায় একজন একটু দূরে চলে গেল অপরজন পিছনে বলবে কি এই লোকটা কিন্তু ভালো না সমালোচনা শুরু করে দেওয়া এটা এখন একটা সাধারণ চরিত্রে পরিণত হয়ে গেছে অথচ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সুরায় হুজরাতের বারো নম্বরে বলছেন হে ইমানদারগণ খবরদার তোমরা অনেক অনুমান থেকে দূরে থাকো অনুমান করে কথা বলা আমার মনে হয় লোকটা ভালো না আমার মনে হয় লোকটা এরকম এরকম ধারণা করে কথা বলো না ইন্নাবাদ জেনে রাখো নিশ্চয় কোন কোন অনুমান পাপের কারণ হয় পাপ হয়ে যায় ওলা তাজাসু তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করতে যেও না তোমরা একে অপরের গিবাদ করো না আয়ু হেব্বা মাইতান তোমরা কি চাও তোমার অপর ভাইয়ের অপর মৃত্যু ভাইয়ের গোষ্ঠ খেতে তোমরা কি খেতে চাও আল্লাহ বলছেন ফাঁকারি তুমুহু না তোমরা তাদের অপছন্দই করে থাকো তার মানে হচ্ছে কারো পিছনে বিবাদ করা দোষ চর্চা করা এটা ওই মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য তবে হ্যাঁ যদি কেউ তার ক্ষতি করতে চায় অন্যায়ভাবে তার ক্ষতিটা আপনি কাউকে বলে দিলেন এটা না জায়েজ না কয়েক ক্ষেত্রে জায়েজ আছে দোষ বয়ান তার পিছনে একটা হচ্ছে এই কেউ কারো অন্যায়ভাবে ক্ষতি করতে চাচ্ছে আপনি জানলেন এখন তাকে সাবধান করে দিলেন তার জায়েজ এরকম ভাবে আপনি জানেন একজন লোক প্রতারক ধোকাবাজ কিন্তু তার খপ্পরে কিছু সরল মনা লোক পড়তে পারে আপনি সাবধান করে বললেন যে ভাই ওর খপ্পরে পড়ো না ও কিন্তু এরকম ধোকাবাজ চক্রান্তবাজ সাবধান করে দেওয়ার জন্য যায় যাচ্ছে এরকম ভাবে কারো ভিতরে কোন দোষ আছে কিন্তু দোষটা আপনি অমুকের কাছে বললে সংশোধন হওয়ার সুযোগ আছে তার মা বাবার কাছে অথবা তার একজন গ্রহণযোগ্য শিক্ষক আছে তার কাছে এর কাছে বললে সংশোধন হতে পারে এরকম বলা যায় এরকম ভাবে কোনো ব্যক্তি মানুষের ইমান কাকিটা নষ্ট করে দিচ্ছে আমরা অনেক সময় পীরদের কথা বলি তো পীরের মরিদরা বলে যে এটা তো গিবত হয়ে যায় না এটা গিবত না এইটার নাম যদি গিবত হয় তাহলে এরকম গিবত কোরআনেও আছে আল্লাহ তালা কোরআনে আবুল আহাবের জন্য সুরান আদিল করেন নাই আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজে ধ্বংস হোক এটা করে আছে না তাহলে আবুল আহাবের গিবাদ করা হচ্ছে এটা জায়েজ না খালি এটা জরুরি যারা ইসলামের ক্ষতি করবে সে চাই কোন শাসক হোক কোন পীর হোক কোন বুজুর্গ হোক তাদের এই চক্রান্ত তাদের এই গুমরাহি এগুলো পরিষ্কার করে দেওয়া প্রত্যেকটা হক আলেমের দায়িত্ব হয়ে যায় কোরআনের স্পষ্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন উতুল কিতাবা যারা উতুল কিতাব আল্লাহ তালা যাদেরকে আসমানি কেতাব এলেম দিয়েছেন আলেম যারা তাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন কি অঙ্গীকার নিলেন লাতু লিন লিন-নাস তোমরা অবশ্য অবশ্যই স্পষ্ট করে বয়ান করে দিবে মানুষের জন্য এখন যদি স্পষ্ট বয়ান করা না হয় তাহলে মানুষ ঢোকায় পড়ে যাবে আমরা বললাম মাশাল্লাহ সব আলেমদের কাছে যাও এখন সব আলেমদের কাছে যাও আপনি শিয়া আলেমদের কাছে গেলে কি ইসলাম শিখতে পারবেন এমনি ভাবে সব আলেমদের কাছে যাও আপনি গেলেন ওই সমস্ত আলেমদের কাছে যে পাঁচটা পীরের খেলাফত নিয়ে বসে আছে তাবিজ দেখে যে বেটা তাবিজ দেখে নিজে সে কি তাবিজের পক্ষে বলবে না বিপক্ষে বলবে পক্ষেই বলবে সে তাবিজের পক্ষে কি কি দলিল আছে সব মিলিয়ে বলবে এরকম ভাবে যে বেটা নিজে মুর্দার খায় মানুষ মরলে পরে খবর পাইনি তো ওদের খতম করার জন্য আর দাওয়াত কেমনে খাবে তিন দিনে দাওয়াত চল্লিশে দাওয়াত এগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায় এই লোকটার কাছে আপনি গেলেন হুজুর এগুলো দায় জানা যায় সেটা আপনাকে না দায়েজ বলবে এমনি ভাবে যে আলেন নিজে মনে করেন কোন নেতা বা নেত্রীর পিছনে ঘুরে আপনি তাকে জিজ্ঞেস করলেন নারী নেতৃত্ব জায়েজ না হারাম সে কি বলবে অথচ বোখারির পরিষ্কার হাদিস রয়েছে ওই জাতি কখনো সফল কাম হবে না যারা তাদের নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করে দেয় বুখারি সহি হাদিস এখন আপনি দেখেন সাধারণ পাবলিক পড়ে এদেশের অনেক শীর্ষ পর্যায়ে আলেন পর্যন্ত নারীদের নেতৃত্বে কি করতেছেন ইসলাম কায়েম করার শপথ দেখতেছেন ইসলাম কায়েম করবে কিসের মাধ্যমে নারী নেতৃত্বের মাধ্যমে নারীদের সাথে গিয়ে ইসলামের শক্তি অর্জন করে তারপর ইসলাম কায়েম হবে ইসলাম কায়েম করার জন্য গণতন্ত্রকে গ্রহণ করে নিয়েছে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হবে এদেশে এটা পরিষ্কার একটা ইসলামী দল একবার তিরিশটা সিট পাইল আসন পাইলেন এমপি তিরিশ জন পাইলেন পর নির্বাচনে কজন পাইলেন মাত্র তিনজন সৈন্য একটা শেষ এটা পরিষ্কার গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৃথিবীর কোথাও ইসলাম কায়েম হয় নাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদিও ইসলাম কায়েম হয় সেই ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আনিত ইসলাম না ওটা হবে এহুদি খ্রিস্টানদের ধাঁচে তৈরি করা মডার্ন ইসলাম আব্রাহাম লিঙ্কনের ধাঁচে তৈরি করা ইসলাম এটা আল্লাহর নবীর ইসলাম না গণতন্ত্র এটা কুফুরি মতবাদ আমরা এরকম আলোচনা করেছি এখন আপনি দেখেন এদেশের হাজার হাজার আলেম গণতন্ত্রের পক্ষে কথা বলে ভোট দেওয়াকে পবিত্র আমানত বলে আর আমরা বলি ভোটের মাধ্যমে কি তৈরি করা হচ্ছে ভোট তো খালি ভোট না ভোট একটা আমানত ঠিক আছে আপনি দিচ্ছেন একজন এমপিকে এমপি পাস করে গেল সংসদে সংসদে গিয়ে তারা কি করে ওখানে নিজেরা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গেছে দাবি করে এরপরে আল্লাহর বিধানের পরিবর্তে বিকল্প আইন তৈরি করছে আল্লাহর বিধানকে বাতিল করছে আল্লাহর বিধানকে বাতিল করে যারা নিজেরা আইন তৈরি করে তারা কি হয়ে যায় নিজেরাই আল্লাহ হয়ে যায় রব হয়ে যায় তাহলে আপনি ভোট দিয়ে একদল রব এবং আল্লাহ তৈরি করছেন আপনি গিয়ে জিজ্ঞেস করে ওই সমস্ত আলেমদেরকে ভোট দেওয়া জায়েজ না না যায় তো সে কি বলবে জায়েজ বলে দিবে এই মনে রাখতে হবে আল্লাহ সুবাহ কতকগুলো বিষয় পরিষ্কার করে দিয়ে এগুলো স্পষ্ট করতে হবে কাজেই খামাখা কোন দোষ চর্চা করা যাতে কোনো উপকার নাই এটার নাম হচ্ছে গিবত আর যদি আপনি কাউকে সাবধান করার জন্য এখন আমরা গোটা জাতিকে এই দেশের পীর যারা আল্লাহর নবীর ইসলামকে ধ্বংস করে দিয়ে বিভিন্ন তরিকার ইসলাম কায়েম করেছে এদেশের শাসক গোষ্ঠী যারা আল্লাহর দিনকে বাতিল করে দিয়ে নিজেরা বিকল্প আইন তৈরি করছে এদের সম্পর্কে বলে দেওয়া খালি জায়েজ না বরং মুমিনদের জন্য ফরজুল আইন নতুবা যারা হকের তালাশ করে এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এই জন্য আল্লাহ তালা এই বিষয়গুলো কোরআনে আলোচনা করেছেন কোরআনে শয়তানের বিরুদ্ধে আলোচনা আছে না আল্লাহ করে বলেছেন শয়তান মানুষের দুশ্মন শয়তান এই খবি শয়তান পর আল্লাহ লানত কেন এটা বলেছেন ফেরাউনের আলোচনা কোরআনে আছে না ফেরাউনের আলোচনা আছে হামানের আলোচনা আছে নামরুদের আলোচনা আছে তাহলে এই লোকদের আলোচনা কোরআনে আছে এদের দোষ বয়ান করা হয়েছে এগুলো কি নাজায়জ কাজ কেন আল্লাহ বয়ান করলেন এদের থেকে সাবধান থাকার জন্য এদের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো থেকে দূরে থাকার জন্য এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ আমরা গিবাদ বলতে কোনটা বলি যেটা কোনো ফায়দা নাই কারো সংশোধন করার জন্য না অথবা সাবধান করার জন্য না অথবা কারো ক্ষতির থেকে কাউকে বাঁচাবার জন্য না এমনি কারো দোষ বয়ন করা হয় এটাকে বলে গিবাত এটা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ইয়া কুমাল গিবাত তোমরা গিবাত থেকে বাঁচো ফাইনাল গিবাতা আসাদ মিনা জেনা নিশ্চয়ই গিবাত হচ্ছে জেনার চেয়ে মারাত্মক গুণা কারণ ইন্নার রজুল আল কাদিয়াজনি ও ইয়াতুব ফাইয়াতুবুল্লাহ আলাইহি একজন জেনাকার বেবিচারী জেনা করে ব্যবচার করে সে আবার তবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু কিন্তু যে ব্যক্তি কারো গিবাদ করলো এই ব্যক্তি তবা করলেও আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার গিবাদ করেছিল সে ক্ষমা না করে দেয় এই জন্য কারো গিবাদ করলে তাকে গিয়ে বলতে হবে ভাই আমি আপনার এই দোষটা পিছনে বলে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন সেদিন মাফ করে দেওয়া ভালো কথা মাফ না করলে আবার ওই লোকদের সামনে যাদের সামনে গিবাদ করেছেন তাদের সামনে গিয়ে বলতে হবে যে ভাই আমি ওই লোকদের সম্পর্কে যে বলেছিলাম ঠিক বলিনি এটা ভুল বলেছিলাম এরকম বলে দেওয়া এখন বলবেন যে ভাই যখন গিবাদ করে যারা বেশি তারা এটা এরকম বলে খুব সুন্দরভাবে শক্ত করে যে আমি এই কথা তার সামনে বসেও বলতে পারবো এটা গিবাদ না এই কথার সামনে বসেও বলতে পারবো এটা গিবাদ করছি না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সাহাবাহিক রাম প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ আমি যেই দোষটা কারো পিছনে বসে আলোচনা করলাম যদি এই দোষটা তার মধ্যে থাকে তাহলেও কি গিবত হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন হ্যাঁ তাহলেই তো গিবত হবে আর যদি তার মধ্যে দোষটা না থাকে তাহলে ফাকাত বাহাত তাহু তাহলে তুমি অপবাদ দিলে অপবাদের গুণ হবে তাহলে গিবাদ বলাই হয় কারো পিছনে এমন দোষ বয়ান করা যেই দোষটা বাস্তবেই তার মধ্যে আছে এইটা যদি তার পিছনে আলোচনা করে তার নাম কি আর যদি তার মধ্যে দোষটা না থাকে তারপরে বলা হয় তাহলে কি হবে বহুতান অপবাদ এই জন্য আমাদের মনে রাখতে হবে এরপরে ইসলামে মান মর্যাদা হেফাজত করার জন্য কোরআনে একটি সুন্দর আয়াত নাজিল সুরায় হুজরাতে এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন তানাবুজ বিল আলকাব বলা হয় খারাপ নামে কাউকে ডাকা এর নাম আছে আব্দুর রহমান আপনি ডাকা শুরু করেন বল্টু মিয়া বাট্টু মিয়া কাল্লু মিয়া লাল্লু মিয়া এরকম ভাবে নাম রেখে দেওয়া এগুলো আল্লাহ তারা নিষেধ করেছেন কোরআন বলছে হে ইমানদারগণ কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে আশা মিনহুম হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আল্লাহর কাছে ভালো হতে পারে তোমার চেয়ে ভালো সে আবার কোন নারী অপর কোন নারীকে যেন বিদ্রুপ না করে আশা আইয়াকুন্না খায়রাম হুন না হতে পারে ওই নারীগুলো যাদের বিদ্রুপ করা হয়েছে বিদ্রুপকারী নারীদের চেয়ে অনেক ভালো আনফুসাকুম আর তোমরা একে অপরে নিন্দা করো না ওয়ালা তানা বাজুবিল আল কাপ আর তোমরা কাউকে খারাপ নামে ডেকো না উপনাম দিয়ে মন্দ নাম দিয়ে ডেকো না বেসাল ইসমুল ফুসুক বাদাল আল ইমান ইমানের পরে মন্দ নাম কতই না বড় খারাপ এগুলো আল্লাহ তারা বলছেন খারাপ কাজগুলো করো না কাউকে খারাপ নামে ডাকা কাউকে উপনাম দিয়ে মন্দ নামে ডাকা কাউকে বিদ্রুপ করা আল্লাহ এগুলো নিষেধ করে দিয়েছেন এরকম ভাবে সন্দেহযুক্ত জিনিসগুলো বর্জন করতে বলা হয়েছে তার উপরে সন্দেহ করা আল্লাহ রাসুল বলেছেন দা মা ইউরিবুকা আলা ইউরিবুকা হাসান ইবনে আবি সিনান থেকে বর্ণিত তিনি বলেন মা রয়তু সাইয়ান আহ্বান মিনাল ওয়ারা আমি লক্ষ্য করেছি যে তাকোয়া এবং আল্লাহ ভীতির চেয়ে আর বড় কোনো জিনিস নেই মা ইউরি বুকা ইলামা আলা ইউরিবুক সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো সন্দেহ মুক্ত জিনিসকে গ্রহণ করো ওমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আব্দুল ওমর থেকে বর্ণিত তিনি বলেন লাবুল আব্দু হাকিগত তাকোয়া হাত্তা ইয়াদা মা হাক সদর কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তাকোয়ার হাকিকত পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনের সন্দেহযুক্ত জিনিসগুলো বর্জন না করবে এরকম ভাবে আর একটা রোগ আছে হাসাব মানুষের মান মর্যাদার পরিপন্থী যে কাজগুলো আছে হাসাদ করা অন্যের দোষ দেখতে না পারা একদল মানুষ আছে তাদের চরিত্রই হচ্ছে কারো ভালো দেখতে পারে না ভালো দেখতে না পারা এটা আপনার আমার মধ্যে আছে কিনা এটা পরীক্ষা করবে এরকম আপনার ছেলে পরীক্ষা দিল আর আপনার বন্ধুর ছেলে পরীক্ষা দিয়েছে আপনার ছেলে একেবারে ফেল করার মধ্যে ফার্স্ট হয়েছে আর আপনার বন্ধুর ছেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে এখন আপনি দেখুন আপনার মনে কি বলে আপনার মনে যদি এরকম বলে আরে আমার ছেলে যে ফার্স্ট হইতো ওর ছেলে ফেল করতো ছেলেটার নাম হাসাদ এটার নাম কি হাসাদ এটা জায়েজ নেই এটা হারাম আর একটা হচ্ছে এই মাশাল্লাহ আমার বন্ধুর ছেলেরা কি সুন্দর ফলাফল করেছে আমার ছেলেটাও যদি এরকম করত এটা জায়েজ এটা কি এটা জায়েজ এটা আমার গিফটটা এটা ভালো জিনিস এটা না জায়েজ না না জায়েজ হলো একজন আর ভালো দেখে ওটা তার থেকে সলভ হয়ে যাক দূর হয়ে যাক আর আমার মধ্যে ওইটা আসুক এটার নাম হচ্ছে হাসাদ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল হাসাদ লয়াকুল হাসানাত কামা তাকুল হাতাবু আল কামা তাকুল নারুল হাতাব নিশ্চয়ই মানুষের মধ্যে হাসাদ রোগ যদি থাকে হাসাদ পরশ্রী কাতরতা এটা মানুষের ন্যাক আমলকে এমনভাবে জ্বালিয়ে ভস্য করে দেয় যেরকম ভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয় আগুন যেরকম ভাবে শুকনো লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে দেয় এরকম ভাবে হাসাব মানুষের কেমন কি করে দেয় ধ্বংস করে দেয় আমরা কত এবাদতিয়া করি এগুলো যদি আবার ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে এই জন্য হাসাদ রোগটা আমাদের অনেকের মধ্যে আছে এটা খুব খারাপ জিনিস এরপরে আর একটা আছে নামিমা চগলখুরি এটা একটা মারাত্মক রোগ চগলখুরি মানে একজনের কথা আর একজনের কাছে লাগানো আর ওরটা গিয়ে ওর কাছে লাগানো এটার নাম কি চগলখুরি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুজন লোকের কবরে কাছ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহাম দেখলেন কবর দুটো আজাব হচ্ছে আল্লাহ তাও দেখাইলেন তাই দেখলেন আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন এই কবরবাসীদের আজাব হচ্ছে এবং আজাব যে হচ্ছে এটা কোনো বড় এমন কোনো গুনাহের কারণে না যে গুনাহ থেকে বাঁচা কঠিন ছিল তবে গুণা দুটো গুনায় কাবিরা গুণা দুটো হে কাবিরা একজন কি করত আম্মা হাদা বাউল একজন সে পেশাব থেকে ঠিক মতো পবিত্রতা অর্জন করত না এটা আমাদের খেয়াল রাখা উচিত পেশাব করে বাস উঠে গেল আর পানিও ব্যবহার করলো না বা ঢেলা ব্যবহার করলো না এটা আমাদের জন্য গর্হিত কাজ পেশাব থেকে ঠিক মতো পরেজ করতে হবে তবে এর মানে এই না যে ঝিরে একটা নিয়ে তারপরে রাস্তায় নাচানাচি করা দৌড়দৌড়ি করা এগুলো আল্লাহ রসুলের কোনো হাদিসে নাই এগুলো আছে দেশের কতগুলো ফেকার কেতাব আছে নুরুল ইজা ওই কেতাবে লেখছে বেস্ট জিওরে আছে লীলা নিয়ে তারপরে লাফাইবে কুদবে তারপরে চল্লিশ কত হাঁটবে দৌড়াইবে না এর কোনো ভিত্তি নাই হ্যাঁ যদি কারো পেশাবের রোগ থাকে পেশাবের কারো রোগ থাকে পেশাবের ফোটা বারবার বের হতে থাকে সে তার প্রয়োজন অনুযায়ী ধীরা ধরে রাখবে এটা করতে পারে বা একটু টাকা করলো যদি গোপন জায়গা হয় কিন্তু এটাকে নিয়ে দৌড়দৌড়ি করা লাফালাফি করা এটা একটা গর্হিত কাজ এটার কোনো ভিত্তি ইসলামে নাই ঢিলে ব্যবহার করা এবং পানি ব্যবহার করা দুটো করলে সবচেয়ে উত্তম আর যদি না পাওয়া যায় তাহলে শুধু ঢিলে ব্যবহার করলে চলবে অথবা শুধু শুধু পানি ব্যবহার করলেও চলবে এটা মনে রাখতে হবে এমন না যে ডিলে ব্যবহার করলো না পানি ব্যবহার করলো কাজে ওর সব শেষ হয়ে গেছে না পানি যদি ব্যবহার করে আর পেশাবের রোগ না থাকে তাহলে তার শেষ হয়ে গেছে আর যাদের পেশাবের রোগ আছে পেশাবের ফোটা বের আশঙ্কা আছে তারা একটু দীর্ঘক্ষণ ধরে রাখবে যাতে করে পেশাব ক্লিয়ার হয়ে যায় কিন্তু এরপরও মনে রাখতে হবে আপনি যদি দীর্ঘক্ষণ ধরে রাখেন আর লাফালাফি শুরু করেন তাহলে পেশাবও বারবার আসতেই শুরু করবে এবং এভাবে আসলে রোগের জন্ম হবে তো যাই হোক এটা একটা প্রাসঙ্গিক কথা ছিল আসল যে বিষয় ছিল সেটা হচ্ছে এই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই একজনের কবরে আজাব হচ্ছে পেশাবের রোগের কারণে পেশাব থেকে ঠিক মতো পরহেজ না করার কারণে ওয়াম আর দ্বিতীয় যে লোকটা ফাকানা সে চগুল সে চগলখুরি করত এর দোষ ওর কাছে ওর দোষ এর কাছে লাগানো এটা ছিল তার কাজ আমি একটা গল্প প্রায় বলে থাকি যারা আমার পুরান লেকচার শুনেছেন ওই যে একজন লোক তার বান্দি ছিল একটা বান্দিটা খুব ভালো দেখতে শুনতে ভালো কাজকর্মে ভালো কিন্তু দোষ ছিল খুঁড়ি করা বাজারে বিক্রি করতে নিয়ে গেল আগে বাজার দাসে বিক্রি হতো বাজারে গরু ছাগল যখন বিক্রি হয় এরকম বিক্রি হতো তো দাসি বিক্রি করতে নিয়ে গেল বাজারে যেই কেনতে আসে সে বলে মাসাল্লাহ বান্দি খুব ভালো কাজে কর্মে কেমন তো মালিক বলে কাজে কর্মে আরো ভালো তবে একটা রোগ আছে খুরি করে তো এটা বলার পর অনেকে ফিরে যায় অনেকে চিন্তা করে বান্দি আর খুরি করে কাজ হলো পাকশাক করা ঘর পরিষ্কার রাখা যে ভালো কাজ করলেই তো হলো একজনে কিনে নিয়ে গেল কিনে নিয়ে যাওয়ার পরে মাশাল্লাহ কাজকর্ম করে ঘরের সবার মন জয় করলো কিন্তু এর তো রোগ আছে খুরি করার একদিন সে তার ওই বাড়ির মালিক সে অফিসে চলে গেল তো ঘরের যে মহিলা তাকে তার সামনে গিয়ে মন গমরা করে আছে একেবারে মুখ মলিন মহিলা জিজ্ঞেস করে ব্যাপার কি তুমি এমনটা কেন করছো কয়ে দেখেন আপনি আমার সবকিছু আপনার ঘরে আমি থাকি আমি যদি একটা জিনিস জেনেও না বলি তাহলে আপনি আমাকে নেমো খারাপ বলবেন আমি একটা জিনিস জানি আপনি যে স্বামীর জন্য এত পাগল যে স্বামীর জন্য এত কিছু করেন ওই স্বামী আর একটা মহিলাকে ভালোবাসে এবং তাদের সম্পর্ক এত গাঢ় হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করে ফেলবে মেয়ে লোক যদি শুনে যে তার স্বামী আর একটা মেয়ে লোক বিয়ে করতে যাচ্ছে তাহলে তার হুশ থাকে আর মহিলা তো বেকার আর হয়ে গেল পাগল হয়ে গেল ওই বান্দি বলে যে না আপনার চিন্তার কোনো কারণ নাই আমি একটা তাবিজ জানি এই তাবিজটা দিলে পরে আপনার স্বামী আর বিয়ে করতে পারবে না বিয়ে ফিরে যাবে তবে শর্ত আছে আপনার স্বামীর গলার কয়েকটা দাড়ি লাগবে আর ওই দাড়ি কটা কাটতে হবে ছুরি দিয়ে দাড়িগুলো কাটতে হবে ছুরি দিয়ে তো এজন্য আমি এটা কাজ করি আমি দোকানে চলে যাই আপনার স্বামীকে পাঠাই দেই আপনি পাঠশা করে রান্নাবান্না ঠিক রাখেন আজকে যখন দুপুরে খাইয়ে দিয়ে ঘুম দিবে তখন আপনি ছুরি দিয়ে করে দাড়ি কেটে নেবেন মহিলা বলে ঠিক আছে তাড়াতাড়ি যাও মহিলা অফিসে গিয়ে বা দোকানে গিয়ে আবার সেই পুরাতন ভঙ্গিমায় ভান করে আছে পুরুষটা জিজ্ঞেস করবে বাকি তোমার কি হয়েছে দেখেন আমার কিছু হয় না আপনার জন্যই সব কিছু কি হয়েছে বলো বললে তো বিশ্বাস করবেন না আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন সেই স্ত্রী জানেন আপনি থাকেন দোকানে আর সে ওখানে বসে আর একটা পুরুষের সে অনেক সম্পর্কে স্থাপন করেছে আর সম্পর্কে এত বড় হয়ে গেছে এখন তারা একে অপরকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেছে আপনাকে মেরে ফেলার চক্রান্ত করেছে আপনি বিশ্বাস না করলে আজকে যান দেখবেন দুপুরে খাইলে ঘুম দেবেন আপনাকে জবাই করবে স্বামী চিন্তা করলো ব্যাপারটা কি তাড়াতাড়ি চলে আসলো দেখে যে ঠিকই স্ত্রী অন্যদিন খবর না থাকলেও আজকে কাপড় চোপড় সাবান নিয়ে রেডি গোসল করার কাপড় চোপড় নিয়ে গোসল করলো গিয়ে দেখে মাশা আল্লাহ অন্যদিন খানা তৈরি হতে দেরি হলেও আজকে খাবার টেবিলে প্রস্তুত আছে খাইলো খাওয়া দাওয়া পরে দেখে যে মাসাল্লাহ অন্যদিন বাতাস করতে বলা লাগে আজকে বাতাস করতে বলা লাগছে না একেবারে কাছে এসে বাতাস করছে শরীর মাথা টিপে দিচ্ছে স্বামী মনে করলো সবই যখন মিলতেছে একটু ঘুমের ভান করে দেখি কি হচ্ছে এবারে ঘুমের ভান করে চক্ষু বন্ধ করে নাক ডাকা শুরু করে দিচ্ছে মহিলা পরে সব চালাকি জানে না মহিলার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা দাড়ি কাটা সে মনে করলো যে স্বামী তো ঘুমিয়ে গেছে কয়েকটা দাড়ি কাটি সে ছুরিটা বের করে গড়ায় হাত দিল দাড়ি কাটার জন্য স্বামী তো সজাগ খপ করে হাত ধরে ফেলছে দেখে যে ঠিকই তার হাতে ছুরি তো মানুষ রাগের মুখে কত কিছু করে সে ওই ছুরিটা হাতে নিয়ে এবার স্ত্রীকে জবাই করে ফেললো এরপরে ওই দাসী আর ওখানে নাই সে চলে গেছে ওই মহিলার বাপের বাড়িতে বাপের বেগাই বললো তোমার ভাইয়েরা তোমার কোথায় আছো তোমাদের বোনকে তো তোমাদের ভগ্নিপতি জবাই করে ফেলেছে তারা আবার এসে এই পুরুষটাকেও জবাই করে ফেলেছে এটা একটা গল্প হলো এই গল্পটা এটা হাদিসের কথাও না কোরআনের কথাও না আবার এটাকে হাদিস করে মনে করবেন না উদ্দেশ্য হচ্ছে এই একটা রূপকথা যে একটা লোক চবলখোর যারা একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায় তারা কত জঘন্য ক্ষতি করতে পারে এই জন্য উচিত হলো এই চগলখোররা যখন চগলখুরি করে ওকে ধরে রাখা এরপরে যার বিরুদ্ধে বলেছে তাকে হাজির করা সামনাসামনি করলে তখন এগুলো বন্ধ হয়ে যায় তো যাই হোক আজকে আমি আলোচনা করছিলাম আল্লাহ সুবাহান মানুষের জন্য যে মৌলিক বিষয়গুলো যে আইন দিয়েছেন এর মধ্যে প্রথম বিষয়টা ছিল আজকের মানুষের বংশ হেফাজত করা নিয়ে আলোচনা করেছিলাম এরপর দ্বিতীয় নাম্বার বিষয় ছিল আজকে মানুষের মান মর্যাদা এটার হেফাজত করা আল্লাহ তালা মানুষকে মান মর্যাদা দিয়েছেন হেফাজত করার জন্য গুরুত্ব দিয়েছেন এই তাদেরকে লঙ্ঘন করে তার জন্য শাস্তির বিধান রেখেছেন আল্লাহ সুবাহান আহমতাল আমাদের সকলকে আল্লাহর আইন কানুনকে বুঝার তফিক দান করুন আমিন আল্লাহর কোরআনকে বুঝে আল্লাহ রসুল হাদিসকে বুঝে আমল করার তফিক দান করুন আমিন আসল্লাহ তালবী মোহাম্মদ ওয়ালি আসমাইন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ